তুমি মুদরে বনাইলা বড় আদর করিয়া তুমি মুদরে বনাইলা বড় আদর করিয়া তুমি মুদরে বনাইলা বড় আদর করিয়া বলো কেমনে দিবায়াবা দু চোখে ফেলিয়া দয়ার সাগর তোমার নেই তোলো না মাফ করে দাও গৌরহিম রব্বানা দয়ার সাগর তোমার নেই তোলো না মাফ করে দাও গৌরহিম রব্বানা দয়ার সাগর তোমার নেই তোলো না মাফ করে দাও গো রাহিম রব্বানা আসমান জমিন সবই তুমি বানাইলা ও তোমার নামে জপ তারা ইয়া মাওলা ইয়া মাওলা আসমান জমিন সবই তুমি বানাইলা ও তোমার নাম জপ তারা ইয়া মাওলা জানে জানে সারা জাহান মাওলা তুমি দয়াবান জানে জানে সারা জাহান জানে তোমার দয়ার কোন নাইর সীমানা দয়ার সাগর তোমার নেই তোলনা মাফ করে দাও গৌরহিম রব্বানা দয়ার সাগর তোমার নেই তোলনা মাফ করে দাও গৌরহিম রব্বানা দয়ার সাগর তোমার নেই তুলনা মাফ করে দাও গরাহিম রব্বানা রুহ জগতে তোমায় স্বীকার করেছি ও দুনিয়াতে আবার ভুইলাছি ভুইলাছি রুহ জগতে তোমায় স্বীকার করেছি ও দুনিয়াতে আইসায় আবার ভুইলাছি তোমারই বান্দা গুনাগার প্রভু তোমারই দরবার তোমারই বান্দা গুনাগার প্রভু তোমারই দরবার দুটি হাত তুলে চাই তোমার পরম করুণা দয়ার সাগরে তোমার নেই তোলো না মাফ করে দাওয়া গৌরাহিম রব্বানা দয়ার সাগর তোমার নেই তুলনা মাফ করে দাওয়া গৌরাহিম রব্বানা দয়ার সাগর তোমার নেই তুলনা মাফ করে দাও গরাহিম রব্বানা তুমি মোদরে বানাইলা বড় আদর করিয়া তুমি মোদরে বানাইলা বড় আদর করিয়া বল কেমনে দিবার দু চোখে ফেলিয়া দয়ার সাগর তোমার নেই না মাফ করে দাও গরহিম রব্বানা দয়ার সাগর তোমার নেই তুলনা মাফ করে দাও গরহিম রব্বানা দয়ার সাগর তোমার নেই তুলনা মাফ করে দাও গরহিম রব্বানা সন্ধ্যা তারা পরিবেশনায় বিপিএস আনসার শিল্পী গোষ্ঠী প্রযোজনায় আলমদিনা ডট কম সৌজন্যে বিপিএস ফাজুল কোরআন মাদ্রাসা লাকসাম কুমিল্লা শব্দ ধারণে rhythm plus dot com Purana Paltan Dhaka